পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পূর্ব থেকে পশ্চিম সর্বত্র সবখানে আজ ক্ষুদাদ্রোহী তাগতি শক্তির রাজত্ব জালিমের পদতলে পৃষ্ট মানবতা অসত্যের কালো থাবায় ছিন্ন সত্যের পতাকা বিচারের বাণী আজ নিভৃতে কাঁদে বিশ্বময় ইরাকের নারী শিশুদের উপর বর্বরচিত নির্যাতন চালিয়ে আফগানিস্তানের ইমানদার জনতার উপর অবর্ণনীয় নিষ্পেষণ চালিয়ে সুদান সোমালিয়া চেচেনিয়া ফিলিস্তিন লেবাননের মুসলমানদের নিশ্চিহ্ন করতে সর্বশক্তি নিয়োগ করে শয়তানের দোসর পাশ্চাত্য অপশক্তি মূলত এ পৃথিবী হতে কালিমাই তাইয়েবার বিপ্লবী আওয়াজকে বিলীন করে দিতে চায় মুসলমানদের ইমান লুটে নিতে ওরা অহর্নিশি চালিয়ে যাচ্ছে সূক্ষ্ম পায় তারা ঠুঙ্ক অজুহাতে হামলা চালিয়ে ধ্বংস করে দিচ্ছে মুসলিম জনপদ ওদের নির্মম আগ্রাসনের শিকার হচ্ছে মুসলিম মা বোন এমনকি শিশুরা জালিমের পদতলে পিষ্ট মাজলুম মুসলমানরা আজ দুহাত ঊর্ধ্বে তুলে ধরে ফরিয়াদ তুলছে হে আল্লাহ তুমি আমাদের বাঁচাও হে আল্লাহ তুমি আমাদের বাঁচাও তবু কেন আজও আমাদের ঘুম ভাঙে না কেন আজও আমরা জেগে উঠি না কেন পাল্টা আঘাতে ভেঙে দিই না অসত্যের ভিত্তিহীন প্রাসাদ ইমানের চেতনায় সত্যের প্রেরণায় মানবতার তারণায় যদি বিশ্বময় আবার জেগে ওঠে মোহাম্মদ বিন কাশ্মীর উত্তর সুরীরা তবে আবারও রচিত হবে নতুন বিজয় গাথা সূচিত হবে অন্ধকার পতনের নতুন উপাখ্যান সে প্রত্যাশাকে বক্ষে ধারণ করে ব্যাপক সারা জাগানো বিপ্লবী কণ্ঠশিল্পী গীতিকার ও সুরকার শেখ শওকত উসমানের পঞ্চম পরিবেশনা জাগো মুসলিম ইসলামী সঙ্গীতের এক হৃদয় স্পর্শী অডিও অ্যালবাম জাগো মুসলিম